পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা রহমতুল্লিল আলমিন ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমং তবিআহম বি ইহসানিন ইলায়ুদ্দিন আমাবাদ প্রিয় দর্শকবৃন্দ পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আপনারা দেখছেন peace TV Bangla peace TV বাংলার অন্যতম একটি প্রোগ্রাম কিতাব কিতাবুত্তাহিদ এর ধারাবাহিক দর্শ একটি গুরুত্বপূর্ণ বিষয় শেষের দিকে শুরু করেছিলাম বিষয়টি হচ্ছে জাদু প্রসঙ্গে আলোচনা জাদু এর পরিচয় আমরা তুলে ধরেছি জাদু এর সংজ্ঞা আমরা আলোচনা করেছি এবং জাদু এর হুকুম তাও আমরা আলোচনা করেছি জাদু সাধারণত দু ধরনের হতে পারে এক হলো কিছু মন্ত্রতন্ত্র পাঠ করে শয়তান এর মাধ্যমে কর্ম করা দ্বিতীয় হলো মন্ত্রতন্ত্র নয় বরং কিছু বিভিন্ন রকমের ঔষধ জাতীয় বিষয় ব্যবহার করে জাদু হতে পারে যদি মন্ত্র জাতীয় বিষয় পাঠ করে এবং শয়তান এর আনুগত্য গ্রহণ করে বা শয়তান এর আনুগত্য স্বীকার করে শয়তানকে ব্যবহার করা হয় এভাবে যদি জাদু হয়ে থাকে তাহলে সেই জাদু সেটি হচ্ছে শির্ক কারণ সেখানে গাইরুল্লাহর কাছে মাথা নত করা হয় এবং গাইরুল্লার কাছেই আবেদন নিবেদন করার মাধ্যমে সেই জাদুকে সম্পন্ন করা হয় তো আল্লাহ সুবাহানা হুয়া তালাকে বাদ দিয়ে যখন গাইরুল্লার কাছে মানুষের ক্ষতি করার লক্ষ্যে এ ধরনের আবেদন নিবেদন পেশ করা হয় এবং শয়তানের নৈকট্য লাভ করা হয় নৈকট্য লাভের জন্য কোরবানি করা বা যাই করা ইত্যাদি করা হয় সেটি কোনো সন্দেহ নাই হান্ড্রেড পারসেন্ট শেরক হয়ে যায় এ শেরকে লিপ্ত হওয়ার মাধ্যমে যে ব্যক্তি জাদু করে থাকে সে হলো মুশরেক সে শেরকে আকবার বড় শেরকে লিপ্ত হয়েছে ইসলাম থেকে সে বের হয়ে যায় সেই জাদুকরের হুকুম হলো তাকে মোরতাদ হিসাবে হত্যা করা দ্বিতীয় প্রকার জাদু যেটি বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র পাঠ করে শয়তানের আশ্রয় নিয়ে নয় বরং বিভিন্ন রকমের ঔষধ জাতীয় বিষয়বস্তু ব্যবহার করে সেই জাদু করা হয় তো ঔষধ জাতীয় বিষয়বস্তু ব্যবহার করে যদি জাদু করা হয় তাহলে সেটার জন্য আমরা বলবো না যে সে মুশ্রেক হয়ে গেছে বা সেরকি লিপ্ত হয়েছে বরং আমরা বলবো যে সে ব্যক্তি মানুষের এ অন্যায়ের মাধ্যমে অনিষ্ট করার কারণে সে একটি বড় কবিরা গুনায় লিপ্ত হয়েছে এবং সমাজে বিভ্রান্ত ও ফাসাদ সৃষ্টিকারী বলে সে গণ্য হবে এমত অবস্থায় তার হুকুম তাকেও হত্যা করা যদি সে তৌবা না করে বা এই সমস্ত কর্মকাণ্ড বর্জন না করে প্রিয় বন্ধুরা আসুন এরপর আমরা একটু সরাসরি সেই অধ্যায়ে লেখক রাহমহল্লা তিনি কোরআনের আয়াত ও হাদিস যেগুলো নিয়ে এসেছেন সেগুলি আমরা একটু শুনে দেখি প্রথমে লেখক রাহমহল্লা একটি আয়াত নিয়ে এসেছেন সৌরাতুল বাকারা এর একশত দুই নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান সুলাইমান আলি সালাতামের সময় শয়তানেরা যা পাঠ করত যেই তন্ত্রমন্ত্র সেগুলির তারা অনুসরণ করে ওয়ামা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা সুলাইমান আলাইহিস সালাতু তিনি কখনো কুফরি কর্ম করেন নাই ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু বরং শয়তান তারাই কুফরি কর্ম করেছে কুফরিতে লিপ্ত হয়েছে ইউ আল্লিমুন আন্নাসা সেহরা তারা মানুষকে সেহের জাদু শিক্ষা দিয়েছে প্রিয় বন্ধুরা আসুন আল্লাহ রাবুল আলমিন সে আয়াতের এই শেষের দিকে বলছেন আলিমু ফিল তারা জানে যারা এই কুফরিতে লিপ্ত হয় কুফরিতে লিপ্ত হওয়ার কারণে তাদের জন্য আখেরাতে আসলেই কোনো কিছুই অংশ নেই বলতে কোনো কল্যাণের কোনো অংশ নেই তাদের জন্য রয়েছে শুধু আখেরাতে অকল্যাণ অনুরূপভাবে লেখক রাহমহল্লা আরেকটি আয়াত নিয়ে এসেছেন সুরানিসা এর একান্ন নম্বর আয়াত আল্লাহ রবাহ আলমিন বলেন ইউ মিনু বিল জিপ্থি ওয়া তারা আস্থাশীল বা বিশ্বাসী কিসের প্রতি বিল জিপ ওয়া তাগুত জিপ্ত এবং তাগুতের প্রতি তারা বিশ্বাসী জিপ্ত এবং তাগুত জিপ্ত এবং তাগুত কি জিনিস ওকালা অমার অমর রাজি আল্লাহ আনহু বলেন জিপ্ত হলো আর সেহের জিপ্ত হলো জাদু ও তাগত আর শয়তান আর তাগত হচ্ছে এখানে শয়তান তারা শয়তান এবং জাদুর প্রতি বিশ্বাসী অনুরূপভাবে জাবির রদি আল্লাহ তালা আনহু তিনিও এ তাগতের ব্যাখ্যা দিচ্ছেন তাগত কি জিনিস এ আয়াতের মধ্যে যেটি এসেছে বলছেন যে আত্মাগিদ কোহানুন কানা ইয়ানজিলু আলাইহিম আশায়পান ফি কুল্লে হাইন ওয়াহিদ সে জাহেলি যুগের অবস্থাটা ছিল এই প্রতিটি জনপদে একজন করে গণক ছিল প্রতি জনপদে একজন করে জ্যোতিষী ছিল সে মানুষের বিষয়গুলিকে গণনা করে মানুষকে বিভিন্ন রকমের সিদ্ধান্ত দিত ভবিষ্যতের বিষয় অদৃশ্যের বিষয় এগুলি সম্পর্কে মানুষকে বিভিন্ন রকমের ধারণা দিত তো সেই গণকদের কাছে যে শয়তান এসে থাকে শয়তান এসে তাদেরকে বিভ্রান্তিমূলক তথ্য দেয় আর সেভাবেই মানুষ বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয় এভাবে মানুষকে সঠিক পথ থেকে সঠিক অবস্থান থেকে শয়তান বিভ্রান্ত করে এটাই হলো আত্মাগুত এর ব্যাখ্যায় জাবির উবনা আবদুল্লাহ রতি আল্লাহ আনহু তিনি বলছেন যেটি সহি বুখারিতেও এসেছে অনুরূপভাবে জাদু সংক্রান্ত বা জাদুর বিষয়ে আলোচনা করতে গিয়ে লেখক রাহিমহল্লা একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম হতে সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন সাহাবি আব্দুর রহমান বিন সখর আদাউসি আবু হরাইরা রদিয়াল্লাহ তালা আনহু তিনি এ হাদিসটি বর্ণনা করতেছেন তিনি বলছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইস্তানিবু আসাবা আল বেকাত হে মানুষেরা তোমরা সাতটি ধ্বংসশীল বস্তু হতে বিষয় হতে কর্ম হতে বিরত থাকো আলমু বেকাত কিভাবে সেগুলি ধ্বংসশীল আসলে মানুষের এগুলি ধ্বংস করে দেয় কয়েকটি এক হলো মানুষের প্রথমে এগুলিতে লিপ্ত হওয়ার কারণে তার দিন ধ্বংস করে দেয় দ্বিতীয় এগুলিতে লিপ্ত হওয়ার কারণে তার দুনিয়ার কল্যাণ দুনিয়ার উন্নতি দুনিয়ার শান্তি শৃঙ্খলা সেগুলি ধ্বংস করে দেয় তৃতীয় এগুলিতে লিপ্ত হওয়ার কারণে যদি এগুলি থেকে সে তৌবা না করে এভাবে মৃত্যুবরণ করে তাহলে তার আখেরাতেরও সুখ শান্তি সে এগুলি ধ্বংস করে দেয় রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন ইস্তানিবু আসাবা আল মুবিকাত তোমরা এই সাতটি ধ্বংসশীল বস্তু হতে বিরত থাকো বেঁচে থাকো যেগুলি মানুষের দিন ধ্বংস করে মানুষের আদর্শ ধ্বংস করে সামাজিক শান্তি শৃঙ্খলা ধ্বংস করে এবং আখেরাত ধ্বংস করে দেয় তো এই ধ্বংসশীল বিষয়গুলি মূলত এ হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সাতটির ষাটটির কথা উল্লেখ করেছেন এগুলি হলো আবার কবিরা গুনা তো ষাটটির মধ্যে মূলত সীমাবদ্ধ নয় ধ্বংসশীল বস্তু অনেক রয়েছে তার মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম এখানে ষাটটি উল্লেখ করেছেন সেই ষাটটি জিনিস কি কলুয়া রাসুল আল্লাহ ও মা হন্যা হে আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম সেই ষাটটি বিষয় কি কি কলা শির কুবিল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সেই সাতটি বিষয়ের মধ্যে প্রথম এক নম্বর যেটি বিষয় সবচেয়ে বড় ক্ষতিকারক যেটি সেটি হলো আশের কুবিল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া তালার সাথে কি লিপ্ত হওয়া প্রিয় বন্ধুরা ইনশা আল্লাহ দৃষ্টি আমরা পূর্ণ করব তবে তার আগে একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরেই আবার আমরা আমাদের এ দর্শের অবশিষ্ট অংশ পূর্ণ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সময় নষ্ট হচ্ছে আমরা এই জীবনের বয়সটাকে কতটা ইসলামের কাজে কতটা কোরআন এবং হাদিসের কাজে লাগাচ্ছি এবং কতটা এই দুনিয়াবি কাজে আমরা অতিবাহিত করছি কেন নামাজ পড়তে কষ্ট হচ্ছে নামাজের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে খুব বেশি হলে এক ঘন্টা আমাদের সময় লাগে কার জন্য এসেছে আল্লাহর বিধান কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যারা মুসলমান তারাও কিন্তু এই নামাজ থেকে এড়িয়ে যায় বা নামাজকে গাফিলতি করি ডক্টর শরীফুল ইসলাম আল্লাহ রসুলের বিধানকে যদি আমরা মেনে চলি তাহলে সেটাই এবাদত বন্দীগীর মধ্যে চলে আসে কেন ইবাদত করে দিতে হবে ইমানের প্রমাণ আমরা আজ থেকেই শপথ গ্রহণ করব যে বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে করুন মুমিন হওয়ার হক আদায় দেখুন আল্লাহর নৈকট্য লাভের উপায় প্রতি শুক্রবার বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে পিস টিভি বাংলায় My name is Farid Zakir I am and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বাংলাদেশে ও সন্ধ্যা সাতটায় ভারতে পিস টিভি বাংলায় ইসলামের পঞ্চম স্তম্ভ শরীয়তের পরিভাষায় হজ বলা হয় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর ঘর কি পদ্ধতিতে কি অবস্থায় আল্লাহ নবীর তরিকায় হজ করে মিকাত থেকে হেরাম বাঁধা আরাফার ময়দানে অবস্থান করা হারামে ফরজ তোয়াফ করা এবং মারোয়ার মাঝখানে ছাই করা জামরায় কাঙ্কর নিক্ষেপ করা কুরবানি করা হজের সময়ের যে ব্যয় এটা যেন হালাল উদ্দেশ্যে যে সঠিকভাবে সুন্দরভাবে একমাত্র আল্লাহর জন্য এখলাসের সাথে যে হজ করলো তাহলে পূর্বের সব অপরাধগুলিকে যেন মোচন করে দেয় এ হজ কাকে রাজি করার জন্য জানুন হাজের তরিকা এবং আমল দেখুন আমাদের অনুষ্ঠান হাজের বিধিবিধান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত প্রিয় বন্ধুরা আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস এর আলোচনা শুরু করেছিলাম যে হাদিসটির আলোচনা মূলত এখানে সেহের বা জাদু এর অপকারিতা জাদু এর ভয়াবহ বিষয়গুলি বর্ণনা করার জন্যে আমরা এই হাদিসটি শুরু করেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন ইস্তানিবু আসাবা আল মুবিকাত তোমরা সাতটি ধ্বংসশীল বস্তু হতে সাতটি ধ্বংসশীল কর্ম হতে বিরত থাকো সেই সাতটি ধ্বংসশীল কর্ম কি সেগুলির মধ্যে প্রথম ধ্বংসশীল কর্ম হলো আর শের কুবিল্লাহ আল্লাহ সুবাহানা হুয়া আল্লাহর সাথে শেরকে লিপ্ত হওয়া আমরা কিতাব হেদের ধারাবাহিক দর্শে শেরক এর পরিচয় শেরক এর বিস্তারিত বিবরণ আমরা শুনেছি শেরক হলো আল্লাহ সুবাহানা হুয়া আল্লাহর সাথে তার রুবুবিয়াত তিনি খালেক মালেক সব কিছুর পরিচালক এই দৃষ্টিকোণ থেকে তার সমপর্যায়ে সমকক্ষ কাউকে দাঁড় করা কাউকে মনে করা অনুরূপভাবে আল উলুহিয়া আল্লাহ সুবাহানা হুয়া চালার আবাদত পাওয়ার তিনি একক অধিকার একক অধিকারী ব্যক্তি তিনি শুধু গোটা মখলুকের সকল সৃষ্টিজীবীর আবাদত পেতে পারেন এক্ষেত্রে দ্বিতীয় কাউকে আল্লাহ সুবাহানা হুয়া আলার সমপর্যায় মনে করা চাই সে দ্বিতীয় কোনো ব্যক্তি হোক কোনো গাছ পাথর হোক বা প্রতিমা হোক সেটাকে যদি আবাদত পাওয়ার দিক থেকে আল্লাহ সুবাহান হাত আল্লাহর সমপর্যায় সমকক্ষ মনে করা হয় এটা হলো শির ঠিক অনুরূপভাবে আল্লাহ আসমা ও সেফাত আল্লাহ সুবাহান হাত আল্লাহর জন্য যেগুলি খাস তার জন্য নির্দিষ্ট সুন্দর নাম ও পুত পবিত্র গুণাবলী রয়েছে যেগুলির একমাত্র অধিকারী মালিক হলেন তিনি সেগুলির ক্ষেত্রে অন্য কাউকে যদি সমপর্যায় মনে করা হয় তাহলে সেটি হলো শির সহিবুখারির হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনি মাসউদ আল্লাহ আনহু তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন ইয়া রসুল আল্লাহ যামবি আযম অন্য বর্ণনায় এসেছে আইয়ু যামবি আকবারুল সবচেয়ে পৃথিবীতে বড় কবিরা গুনা বড় অপরাধ কোনটি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বললেন আল্লাহ সুবাহানা হুয়া আল্লাহর সাথে তুমি কাউকে সমকক্ষ নির্ধারণ করবে যেই আল্লাহ সুবাহানা তোমাকে সৃষ্টি করেছেন তার কোনো সমকক্ষ তৈরি করে নেবে সমপর্যায়ে কাউকে মনে করবে এটাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ আল্লাহ সুবাহানা কাছে আল্লাহ সুবাহানা সমকক্ষ মনে করা তার রুবিয়াত প্রতিপালনের দিক থেকে হতে পারে তার উলুহিয়াত তার আবাদতের দিক থেকে হতে পারে এবং তার সুন্দর নাম ও গুণাবলীর ক্ষেত্রেও হতে পারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাতটি ধ্বংসশীল কর্ম থেকে তিনি বিরত থাকার নির্দেশ দিলেন তার মধ্যে প্রথম হল আশির কুবিল্লাহ বরং পৃথিবীতে সবচেয়ে বড় ধ্বংসশীল অপরাধ যেটি সেটি হলো আশির কুবিল্লাহ এশেরকে লিপ্ত হওয়ার কারণে এশেরকে আকবার বরসেরকে লিপ্ত হওয়ার কারণে মুহূর্তের মধ্যে মানুষের ইমান বাতিল হয়ে যায় মানুষ তার জীবনের অতীতের সব আমলগুলিকে বরবাদ করে ফেলে আল্লাহ রবুল আলমিন বলেন কানু যদি তারা শেরকে লিপ্ত হয় তাহলে তার জীবনের অতীতের সব আবাদতগুলি নষ্ট হয়ে যায় বাতিল হয়ে যায় এই শের করার পরে যদি তৌবা না করে অবস্থায় মারা যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন ইন্নাহুমাইশরিক বিল্লাহ ফকাদ হার্রাম আল্লাহ আলাইহিল জান্না ওমা ওয়াহুন্নার যে ব্যক্তি আল্লাহ সুবাহ আল্লাহর সাথে শেরকে লিপ্ত হয় আল্লাহ রাবুল্লাহ আলমিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নামকে নির্ধারণ করে দেন ওমা ওয়াহার ওমা আলী জালিমিন আমিন আর এই জালিমদের জন্য মুশ্রিকদের জন্য ইহকাল ও পরকাল কোনো সাহায্য সহযোগিতা থাকে না আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এরপরে দ্বিতীয় পর্যায়ে যেটি বলছেন ওয়াসেহের যেগুলি মানুষকে ধ্বংস করে দেয় সেগুলির মধ্যে দ্বিতীয় অপরাধ যেটি সেটি হলো আসেহের জাদু এখানেও সেই তিন দিক থেকে ধ্বংস জাদুতে লিপ্ত হওয়ার কারণে মানুষ জাদু যখন সেরকি পর্যায়ে হয় মানুষ তার ইমানকে হারিয়ে ফেলে দ্বিতীয় পর্যায়ে এই জাদুর কারণে পার্থিব সামাজিক শান্তি শৃঙ্খলা সব কিছু নষ্ট হয়ে যায় তৃতীয় এ জাদু সেরকি জাদুতে লিপ্ত হওয়ার কারণে তার আখেরাতে সকল কল্যাণ ধ্বংস হয়ে যায় আখেরাতে তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যায় অতএব এ জাদুতে লিপ্ত হওয়ার কারণেও তিন দিক থেকেই মানুষ ইহকাল ও পরকাল বরং সকল দিক থেকে মানুষ ক্ষতিগ্রস্ত হয় মানুষ ধ্বংসের নিপতিত হয় তো এই জাদুর বিষয়টি নিয়ে আমরা এ অধ্যায় আলোচনা করছি অনুরূপভাবে রাসুল সাল্লাহ আলী হুসাল্লাম তৃতীয় ধ্বংসশীল যে বিষয় সেটি উল্লেখ করেন ওকাতলুন্নফসিল্লাতি হার্রম ইল্লা বিল হাক আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত প্রাণ আত্মাকে হত্যা করতে নিষেধ করেছেন সেগুলিকে হত্যা করা এটাও হলো একটি ধ্বংস ধ্বংসশীল কর্ম আল্লাহ আকবার ইসলাম কত ধরনের একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য লক্ষ্য করেছে কত দিক থেকে ইসলাম গুরুত্ব দিয়েছে সমাজে যদি কাটাকাটি মারামারি যার যাকে ইচ্ছা হয় ইচ্ছা মতো হত্যা করবে এ ব্যাধি যদি চালু থাকে সেই সমাজ যতই অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়ন হোক না কেন কখনো সেই সমাজে শান্তি শৃঙ্খলা আসতে পারে না এজন্য ইসলাম যে মৌলিক বিষয়গুলি রয়েছে তার মধ্যে একটি হলো জানের নিরাপত্তা ইসলাম এভাবে জানের নিরাপত্তা দিয়েছে সকল পরিবেশে সকল ক্ষেত্রে ইসলাম জানের নিরাপত্তা দিয়েছে কেউ ইচ্ছা করলেই কারো প্রতি রাগ গসা হলেই তাকে হত্যা করে ফেলবে ইসলাম এ সুযোগ দেয়নি শুধু ইসলামে যে বিধান অনুযায়ী হত্যা করার অনুমতি রয়েছে সেই বিধান ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যে এটা হলো একটি ধ্বংসশীল অপরাধ কারণ এই অপরাধের কারণে নিজে সে ক্ষতিগ্রস্ত হয় পার্থিবভাবে সে ক্ষতিগ্রস্ত হয় সামাজিকভাবে একটি বিপর্যয় নেমে আসে সামাজিক বিশৃঙ্খলা নেমে আসে এবং আখেরাতেও তাকে এজন্য ভোগ করতে হবে জাহান্নামের আজাব অনুরূপভাবে ও আকলুর রিবা যে সমস্ত কর্ম ধ্বংসশীল সেগুলির মধ্যে আরেকটি অন্যতম তা হলো রিবা সুদ ভক্ষণ করা সুদ খাওয়া ইসলাম মানুষের সকল দিকগুলিকে বিবেচনা করেছে সকল দিকগুলির সুষ্ঠু সুন্দর ব্যবস্থা রেখেছে মানুষের ব্যক্তিগত সামাজিক পারিবারিক ধর্মীয় সব দিকগুলির জন্য যেমন ইসলাম গুরুত্ব দিয়েছে ঠিক তেমনইভাবে অর্থনৈতিক দিকটিরও ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে ইসলাম একদিক থেকে পুঁজিবাদী ধর্ম অর্থব্যবস্থাকে যেমন নিষেধ করে দিয়েছে অপর দিক থেকে সেই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থাকেও ইসলাম নিষেধ করে দিয়েছে কারণ কারো অর্থ জোর করে সেগুলিকে অন্যায়ভাবে চষে খাওয়া যেমনইভাবে অপরাধ ঠিক তেমনইভাবে কেউ কোনো অর্থ ন্যায়ভাবে উপার্জন করলে সেটাকে কেড়ে নেওয়াটাও আবার অপরাধ তাই ইসলাম দুদিক থেকেই সব অন্যায়গুলিকে নিষিদ্ধ করে দিয়ে একটি অর্থনৈতিক দিক দিয়েও শান্তিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ইসলাম দিয়েছে যেখানে কেউ অন্যায়ভাবে কারো সম্পদকে গ্রহণ করে পুঁজিপতি হওয়ার সুযোগ নেই আবার কেউ যদি কষ্ট করে অর্থ উপার্জন করে তাহলে তার কাছ থেকে সেই অর্থ আবার কেড়ে নেওয়ার বিধান ইসলামে নেই বরং যে যা উপার্জন করবে মালিক হওয়ার সেই অধিকার রাখে প্রিয় বন্ধুরা এজন্যই আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম যে সাতটি ধ্বংসশীল বস্তু আলোচনা করেছেন এই হাদিসে তার মধ্যে একটি হলো আকলুর রিবা সুদ খাওয়া মূলত সুদ খাওয়ার ক্ষেত্রে যে সুদ খাবে সেই শুধু অপরাধী তা নয় আল্লাহ রসুল সাল্লাম এক্ষেত্রে চার শ্রেণীকে অপরাধী করেছেন এক হলো আকিলুর রিবা যে সুদ খায় দ্বিতীয় হলো মুকিলুহু অর্থাৎ যে সুদ খাওয়ায় সুদ দেয় সেও অপরাধী যদি সে স্বেচ্ছায় সুদ দিয়ে থাকে তাহলে সে অপরাধী তৃতীয় হলো বাহু যে সুদ বিষয়গুলিকে লেখালেখি করে সে চতুর্থ হলো ওয়াশাহিদাইহি যারা সুদ সংক্রান্ত বিষয়ে সাক্ষ্য প্রদান করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চার শ্রেণীকে সমানভাবে অপরাধী করেছেন তবে অবশ্যই যে সুদ খায় সে হলো চার শ্রেণীর মধ্যে বেশি অপরাধী এতে কোনো সন্দেহ নাই এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম এই হাদিসে চার শ্রেণীকে না নিয়ে আসে শুধু এক শ্রেণীকে উল্লেখ করেছেন কারণ এর বিষয়কে যে সুদ খায় এর বিষয়কে কেন্দ্র করে বাকি তিনটি বিষয় বা তিনটি ব্যক্তি চলে আসে সুদ অতএব সুদের মাধ্যমে মানুষ নিজের অর্থনৈতিক অবস্থাটাকে বিষয়টাকে হারাম করে ফেলে সেদিক থেকে সে ধ্বংসশীল হয় দ্বিতীয় সুদ নীতি এর কারণে সমাজে দরিদ্ররা দরিদ্রের পর আরও দরিদ্র হতে থাকে সেই হিসাবে সমাজে শান্তি শৃঙ্খলা আর বিঘ্নতা ঘটে তৃতীয় হলো এ সুদ এর জন্য শাস্তি তাকে ভোগ করতে হবে জাহান নামে যেহেতু এটি একটি কবিরা গোনা বরং এটিকে কেউ যদি হালাল হিসাবে সুদকে গ্রহণ করে তাহলে তার ইসলাম ও ইমানও বাতিল হয়ে যাবে প্রিয় বন্ধুরা অতএব আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এটিকেও একটি বড় ধরনের অপরাধ যেগুলি ধ্বংসশীল অপরাধ হিসেবে এখানে উল্লেখ করেছেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আকলু মালিম ইয়তিম অসহায় যারা তাদের সম্পদকেও ইসলাম সংরক্ষণের জন্য যথেষ্ট গুরুত্ব দিয়েছে সমাজে ইয়তিমের পৃষ্ঠপোষক যারা তারা ইয়তিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করবে এটা কখনো হতে পারে না যেমনইভাবে ইয়তিম এর পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেন আনা ও কাফিলুল ইয়িম আমি এবং যে ব্যক্তি এতিম এর সঠিকভাবে পৃষ্ঠপোষকতা করে কেয়ামতের দিন আমাদের দুজনের স্থান হবে এই ধরনের পাশাপাশি সুহান আল্লাহ ঠিক একইভাবে আবার যারা এতিম এর মাল অন্যায়ভাবে ভক্ষণ করবে পৃষ্ঠপোষকতা করতে গিয়ে তাদের জন্যও আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম কঠোরতা উচ্চারণ করেছেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আল্লাহ রাসুল সাল্লাম এখানে এই হাদিসে নিয়ে এসেছেন একটি কর্ম যেটির কারণে মানুষ ধ্বংস হয়ে যায় সেটি হচ্ছে আকলু মাল ইল ইয়তিম ইয়তিমের সম্পদ ভক্ষণ করা এরপরে ষষ্ঠ বিষয় নিয়ে এসেছেন ওয়াত্তাওয়াল্লিউমাজাহফি যুদ্ধের ময়দান যেখানে মুসলিম আর অমুসলিমদের সাথে যুদ্ধ সংগঠিত হচ্ছে যুদ্ধের ময়দানে প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের ময়দানে নামার পরে আবার সেই যুদ্ধের ময়দান থেকে বালিয়ে আসা সেটিও হলো একটি ধ্বংসশীল অপরাধ যার কারণে এই কর্মের কারণে সেই যুদ্ধের ময়দানে মুসলিম সমাজের একটি বিপর্যয় খুব সহজেই নেমে আসতে পারে এজন্য ইসলাম এটিকে হারাম করে দিয়েছে এবং এটি ধ্বংসশীল অপরাধের মধ্যে অন্তর্ভুক্ত করেছে অনুরূপভাবে সর্বশেষ ওকাতফুল মোহসানাচিল গাফিলাচিল মুমিনাত যারা সতী সাধবী সৎ নারী তাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া এটিও ইসলাম হারাম করে দিয়েছে এটিও একটি ধ্বংসশীল অপরাধ যার কারণে সমাজে সৎ নারীদেরকে বিপর্যস্ত করা হয় তাদেরকে সৎ থাকা এর ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করা হয় এজন্যই ইসলাম সেটিকে হারাম করে দিয়েছে প্রিয় বন্ধুরা আমরা এ অধ্যায়ের বাকি বিষয়গুলি ইনশা আল্লাহ সামনের দিনে আলোচনা করব আজকে আমরা এখান থেকে বিদায় নিতে চাচ্ছি এ হাদিসে যেই সাতটি ধ্বংসশীল বিষয়ের কথা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তার মধ্যে দ্বিতীয় বিষয়টি হলো জাদু সেটি শের এর পর্যায়ে হওয়ার কারণে ইহকাল পরকাল ব্যক্তি ও সকল দিক থেকে সেটি ধ্বংসশীল একটি কর্ম আমরা যেন এই জাদু থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ও আখরিদ আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত পৃথিবীতে যা কিছু আছে আকাশে যা কিছু রয়েছে সমস্ত সৃষ্টির একদিন অবসান ঘটবে সেই এক ভয়ঙ্কর পরিস্থিতি কেমতের মাঠে কোনো নার্ভস কোনো মানুষ কেউ কারু কাজে আসবে না জাহান নামের আজাব কত কঠিন এত কষ্ট তাদের হবে তারা ভাববে মরণটাই আমাদের